بسم الله الرحمن الرحيم جرأت کا نام ہے دیوبند والے عالی مقام ہے دیوبند والے جرأت کا نام ہے دیوبند والے এখন আমাদের দেশে বাংলাদেশে কাওমি মাদ্রাসাকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়ার একটা বিষয় তৈরি হয়েছে আগের কথাগুলো আমরা মাথায় রাখতে হবে তারপরে স্বীকৃতি নিয়ে বিষয় বুঝতে হবে এই স্বীকৃতির সূচনা আমি এটাকে দুই পার্টে বিভক্ত করি একটা বিএনপির আমলের কাহিনী আর একটা বর্তমান এই সরকারের আমলের কাহিনী প্রথমে পুরাণটা বুঝি আমার ক্ষুদ্র জানা মতে মুরব্বীদের মুখে শুনেছি কিছুটা নিজেরাও জানছি সেটা হলো পটিয়া মাদ্রাসার মহাপরিচালক আল্লামা হারুন ইসলাম আদি রহমতুল্লাহ আলাই তিনি বিজ্ঞ বহুত বড় আলেম ছিলেন ইংলিশ বাংলা আরবি ফার্সি সব ভাষায় পণ্ডিত ছিলেন ওনার মধ্যে উদ্যোগ জাগছে যে পটিয়া মাদ্রাসার দাওরা হাদিসটাকে সরকারিভাবে যদি এম এর মান আনা যায় তাইলে আমাদের দাওরা হাদিসের ছাত্ররা পরীক্ষা দিয়া পাশ করিয়া যখন ফটিয়ার থেকে সনদ নিবে সেই সনদটা সরকারিভাবে সেটা এম এ ইসলামিয়াতের মান পেয়ে যাবে এবার মাস্টার ডিগ্রি করার জন্য উচ্চ ডিগ্রি অর্জন করার জন্য ইসলামিয়াতের ভিতরে এই সনদ দিয়া তারা আমার ছেলের আগে বাড়তে পারবে উনি উদ্যোগ নিলেন ওনার সাথে সরকারি তদানীন্তন বড় বড় মন্ত্রী মিনিস্টার সকলের অনেকের সম্পর্ক ছিল এই উদ্যোগের খবর হইতে না হইতে বেফাকুল মাদারেসুল আরবিয়া যেটা সারা বাংলাদেশের তখনকার যুগ থেকে একটা কেন্দ্রীয় প্রতিষ্ঠান কেন্দ্রীয় প্রতিষ্ঠান এই জন্য বলছি আমাদের অনেকের জানা নাই বেফাকুল মাদারের সৃষ্টি হওয়ার আগেই কিন্তু পটিয়া মাদ্রাসার আন্ডারে এত্তেহাদুল মাদারেস নামে বোর্ড ছিল হাজি ইউনুসাফ তখন এটা সদর ছিলেন গাওয়ারডাঙ্গা বোর্ড ছিল মানে আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ এটা সদর ছিলেন সিলেট আজাদ্দিনিয়া দ্বারা বোর্ড ছিল এটার সভাপতি হজরত শেখ শেখ শেখ কুরিয়া রহমতুল্লাহ ছিলেন জিনাহত মদনীর আজল খলিফা এই মুরব্বীরা বিভিন্ন বোর্ডের মুরব্বীরা বসিয়া শায়েস্তা হল শায়েস্তা খান হল লালবাগে বিশাল একটা মিটিং করছিল হাফিজ ইহুদ থেকে সব বড়রা ছিল আর সেখানে উদ্বোধনী বক্তব্য বায়ান দিছেন আল্লামা খতিবি আজম সিদ্দিক আমসাব নওয়ার আল্লাহ মারকাদা যাকে বাংলাদেশের খতিবে আজম বলা হইত তারা বললেন যে আমাদের বোর্ডগুলো সব অঞ্চলে অঞ্চলে চিটাগাং সিলেট ফরিদপুর কেন্দ্রিক ঢাকা শহরটা খালি আমরাই সব বোর্ডের লোকরা মিলিয়া সব বোর্ডের সমন্বয়ে একটা কেন্দ্রীয় শিক্ষা বোর্ড কায়েম করি কথা অনেক লম্বা সিদ্ধান্ত হয়েছে এবং বেফাকুল মাদারেস নাম দিয়া এই বোর্ডটা কায়েম হয়েছে সমস্ত আমাদের মুরব্বীরা এটা করছে পটিয়া তেহাদের সদর হাজি ইউনুস রহমতুল্লাহকে বিভাগের প্রথম সভাপতি বানিয়েছেন শেখুল হাদিস আল্লামা আজদুল সাহ রহমতুল্লাহ আলাইকে তখন নাজেম বানাইছেন মহাসচিব সদর দেখো কেমন মহাসচিব দেখো কেমন এইভাবে সব বোর্ডগুলো বলল প্রত্যেক বোর্ড আপন আপন থাকবে তারাও পরীক্ষা নিরীক্ষা নিবে মাদ্রাসার তবে দাওরা হাদিসটা কমপক্ষে এক বোর্ডের ভিতরে আসি আমরা নিব মিসকা তো যারা যারা দিবে নিব কেন্দ্রীয় বোর্ড হইল এই কারণে একটা কথা শুনি না আমরা এটা আবার বিতর্কিত আছে ইদানিং যে বেভাকুল মাদারেস কি কেন্দ্রীয় বোর্ড কিনা বাংলাদেশের জমহুরের মতামত হলো এটা কেন্দ্রীয় বোর্ড এটা ইতিহাস এই তবে কিছু কিছু বোর্ডের মুরব্বীরা মনে করেন কেন্দ্রীয় বোর্ড এটা এখন কেন্দ্রীয় আর রয় নেই এখন এটা ডাকার বোর্ড আর একটা চট্টগ্রামের বোর্ড আর একটা উত্তরবঙ্গের বোর্ড আর একটা সিলেটের বোর্ড আর একটা ওই বোর্ড সেই বোর্ড সব বোর্ড সমান কেন্দ্রীয় আর আঞ্চলিক নাই এই মতের পক্ষেও আমাদের কিছু মুরব্বী আছেন এরাও আমাদের সেরতাজ এরও মুরব্বী এটা একটা একতলাপ এটার আসরে কিন্তু স্বীকৃতির ভিতরে কঠিনভাবে আসছে একটু পরে ইতিহাস জানলে বুঝবা দেখো এই একতলাফগুলো কোনো হক বাতিলের একতলাফ না এগুলো হুইজ হাতে নজর এস্তেহাদি এখতলাফ এস্তেহাদি এখতলাফে কেউ জাহান নামে যায় না আর কেউ জান্নাতে যায় না জান্নাত আর জাহান নামের ফয়সালা না যারা বলছেন বোট মোট চারটা বিভাগ একটা এটা বড় সিলেট একটা পটিয়া একটা উত্তরবঙ্গের একটা যেটার সদর ছিলেন আমার মুরব্বী হজরত ফকির মুফতি আব্দুর রহমান সাহ রহমতুল্লাহ আলী সবগুলো কেন্দ্রীয় বোর্ড একটা আঞ্চলিক না তবে বড় হইলে ব্যাপার প্রশ্ন আসে এই সমর্থ বোর্ডের পূর্বের বড় সভাপতি আর বুজুর্গরা মিলিয়া কেন্দ্রীয় বোর্ড বানালেন বিভাগকে আপনি এটাকে কেন্দ্রীয় মানান না কেন এই প্রশ্নের উত্তর তারা দেন যে বানাইছিলাম তো সবাই মিলি অবশেষে বিভাগ থেকে পটিয়া বের হয়ে গেছে হারুন ইসলামাবাদী রহমতুল্লাহ সভাপতি ছিলেন পরে ওনার সভাপতি যেদিন ক্যান্সেল হয়েছে নুরুদ্দিন গাহরপুরীকে সভাপতি বানানো হয়েছে উনি ওনার পটিয়ার এত্তেহাতকে বিভাগ থেকে আলাদা করে ফেলছেন সিলেট আজাদ্দিনিয়া দ্বারা শেখ কুরিয়া উনি বিভাগের কিছু আচরণের কারণে নাকি কষ্ট পাইছেন ওনার কষ্টকে এজালা করার খুব চেষ্টা করা হয়েছে কিন্তু উনি ব্যথা ওনার যায় নাই এই ব্যতীত হইয়া ব্যথার কারণে তিনি সিলেট আজাদ দিনী এদারাকে বিভাগ থেকে আলাদা করে ফেলছেন আর উত্তরবঙ্গের তানজিন্দ তখন ছিলই না থাকলেও কোনো নাম নিশান ছিল না যখন এটার সদর মুফতি আব্দুর রহমান সাহেবকে বানানো হইল তখন এটার উরুজে গেল ষোলো ডিস্ট্রিক্ট মিলিয়া এটা একটা বোর্ড মুফতি সাহেবের কে আদত হয়েছে এটা আগে ছিল এমন মসুদ ছিল না এনারা তো বহুত পরের রইল গাভারডাঙ্গা বোর্ড সেটা কতক্ষণ বিভাগের সঙ্গে আবার কতক্ষণ বিভাগের বাইরে স্বীকৃতি নিয়ে গন্ডগোল লাগিয়া প্রথমে একদম বিভাগের পক্ষে হইয়া বাকি তিন বোর্ডের সঙ্গে খুব লড়াই করছে পরে একটা বিশেষ কারণ ঘটছে হয়তো আমার আলোচনায় আসবে এরপরে গাওয়ারডাঙ্গার বিভাগ বোর্ডকে সে আলাদা করে ফেলছে তাইলে বড় বড় বোর্ড যে তিনটা বানাইল একটাও তো এখন বিভাগে নাই তাহলে বিভাগ মার্কে থাকলো কেমনে এটা কেন্দ্রীয় বোর্ড কেমনে এই হলো এদের যুক্তি আর বিভাগের যুক্তি হইল জরুর কিছু বোর্ড যারাই মূল বিভাগের ব্যানার ভিতরে ছিলেন তাদের পরবর্তী লোকরা যে কোনো কারণে যুক্তি হোক আর অযুক্তি হোক আলাদা হয়ে গেছেন আলাদা হইলে তো তারা আগের জায়গায় পৌঁছছেন আগে যেমন আঞ্চলিক বোর্ড ছিল কেন্দ্রীয় বোর্ড বানাই বললাই বিভাগ বানাইছে তো বিভাগ থেকে আলাদা হইলে তো তারা আগের জায়গায় গেছেন সেটা তো আঞ্চলিক বোর্ড বুঝো নাই মনে হয় আঞ্চলিক থেকে আসিয়া কেন্দ্র বানাইছিলেন কেন্দ্র থেকে আলাদা হয়ে গেছেন তো কেন্দ্র থেকে আলাদা হইলে কেন্দ্রীয় কেমনি হইলেন আবার তো আঞ্চলিকে রইলেন তাছাড়া যে কয়েকটা বোর্ড মিলিয়া বিভাগ বানাইছিল এরপরে বহু বোট বাংলাদেশে জিলায় জিলায় হয়েছে জিলাওয়ারি অনেক বোর্ড বিভাগের আন্ডারে বিভাগের পতাকা তলে আসছে তিনটা আহাম বোর্ড চলে গেছে বহু বোর্ড আসছে হেরাও ছোটখাটো বোর্ড না আবার অবশেষে আসিয়া হজরতে আল্লাহ আহমদ শফিদ আহমদ বরকাতুম হাটাদের মহাপরিচালক সমস্ত বাংলাদেশে আমাদের মুরব্বী তিনি বিভাগের সদর হয়ে গেছেন ওনাকে অনুরোধ করিয়া সদর বানানো হয়েছে ওনার আগমনের পরে আরো বহু বোর্ড বিভাগের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে সুতরাং বিভাগকে কেন্দ্রীয় বোর্ড মানতে হবে এটা বিভাগওয়ালাদের দাবি আমি এখানে কোনো পক্ষের কথা বলতে আসি নাই বাস্তবতাকে তুলে ধরতে আসছি তোমাদের কাছে কার যুক্তি কোনটা বুঝছো তো তাহলে একটা মশলা এখানে সমাধান হইল যে গন্ডগোলের মেইন কারণের ভিতরে এইটা একটা গন্ডগোলের মূল কারণ যাই হোক পটিয়ার হজরত মতন শাহ হুজুর শুধু পটিয়া মাদ্রাসায় কেন্দ্র করি প্রথমে স্টার্ট করছিলেন এটা স্বীকৃতির বিষয়টা বেফাকুল মাদারেস টের পাইয়া বেফাকুল মাদারেস বোর্ডের পক্ষ থেকে যেটা কেন্দ্রীয় বোর্ড হিসাবে তখন কোনো একতলাফও কারোর সঙ্গে হয়নি যারা আছেন আসেন বেফাকে যারা কিছু বেফাকের বাইরে আছেন তারা বাইরে আছেন কোনো একতলাফ নাই বেভাগ স্বীকৃতির জন্য সামনে বাড়ছেন যে বেভাগ বোর্ড চাইলে তো হাজার মাদ্রাসা এটা পাবে তাইলে স্বীকৃতির সূচনা দুই সালের দিকে বিএনবির আমলে এইভাবে সূচনা হয়েছে এরা সকলে স্বীকৃতি প্রথমে চাইছেন সরকার তখন দেওয়ার জন্য কোনো প্ল্যান করে নাই আজকাল তো সরকার উঠে বলে লাগছে স্বীকৃতি দেওয়ার জন্য তখন সরকারের খবরও নাই এটা আমরা হুজুরেরা সরকারকে সচেতন করছে মনে করাই দিছে যা এই কাজ চলতে চলতে চলতে চলতে দুই ছয় সালে সম্ভবত বিএনপির শেষ আমলে পটিয়া তো আর পিছনে চলে গেল বেভাগ সামনে আসি গেল তখন আমাদের কিছু মুরব্বীরাও চার দলে থাকার সুবাদে তারাও সরকারের ঘনিষ্ঠ হইল কেউ এমপি হল সব মিলিয়া স্বীকৃতি নিয়ে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে কেউ কেউ যোগাযোগ করছেন সেই কালের প্রধানমন্ত্রী বলছেন যে কিছু ওলামা কে ডাকেন আমি আমার সাথে কথা বলতে বলেন এটা সম্ভবত আমার ভুল না হইলে হজরত মুফতি আমিন ইসাব রহমতুল্লাহ মাধ্যমে প্রধানমন্ত্রী জানাইছেন কিছু ওলামাকে লেখছেন ওলামা একরামের মধ্যে কারা যাবেন ব্যাপাকে বসিয়ে আবার তালিকা কয়েকটা হয়ে গেছে এটা আমাদের দুর্ভাগ্য শেষমেশ কিছু একতলাফের পরে বোর্ড একটা তাই হয়েছে তালিকা একটা তাই হয়েছে এই তালিকা অনুযায়ী প্রধানমন্ত্রীর কাছে যাওয়া হয়েছে প্রধানমন্ত্রী তখন বলছেন যে ঠিক আছে আপনারা স্বীকৃতি চাচ্ছেন এটার প্রক্রিয়া কি কিভাবে দেওয়া যায় এগুলা তো চিন্তা ভাবনার বিষয় আমি কর্তৃপক্ষকে অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়কে আমি এটা দেখতে বলতেছি আমি সম্মত আছি কিভাবে কি হবে এটা যেটা দেখবে তবে ওলামা একরামদের কাছে আমার অনুরোধ হইল আপনারা আপনাদের শিক্ষার মানকে উন্নয়ন করেন শিক্ষাকে আধুনিক করেন যোগোপযোগী করেন এই হইল শিক্ষা চাওয়ার সরকারের মাঝে প্রথম বাক্য প্রধানমন্ত্রী তখন সম্ভবত জানতেন যারা আজকে মুফতি আমিন সাহেব তো আছেন আল্লাহ মহিদিন খান সাহেব আছেন বড় বড় সবাই আছেন আমার কাছে সেই জন্য আসছে বাংলাদেশে কায়মাথার শিক্ষা বোর্ড মনে শুধু এটাই কেন্দ্রীয় বোর্ড তো এটা ঠিক আছে বা সেখানে অন্য কোনো পক্ষ হয়তো ছিল না আর কারো দৌড়াদৌড়িও ছিল না এইটাকে আসল মানি লইছে আর যারা গেছেন তারা মনে করছেন যে প্রধানমন্ত্রী তো একমাত্র ব্যবহারকে স্বীকৃতি দিবে দেওয়ারই কথা এতটুকু কাজ শেষ এই গেল এক এক ধাপ দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রী একটা সিদ্ধান্ত নিতে তারা তো রাষ্ট্র চালায় তারা খোঁজখবর নিল যে এই যে কাউমিওয়ালারা শিখতে চাচ্ছে এরা কারা এদের মধ্যে কোনো কোন্দল আছে কিনা কোনো একাধিক বোর্ড টোর আছে কিনা ইত্যাদি গোয়েন্দা বড় বড় দায়িত্বশীলকে লাগাইছে এইগুলা সার্ভে করার জন্য গোয়েন্দারা তো এত মজবুত কোন বাড়িতে কোন ঘরে কোন মহিলার শাড়ি কোন রঙের পরে এটা গোয়েন্দারা জানে কিন্তু অঘটন ঘটলে তখন গোয়েন্দার পুলিশ অপরাধীকে ধরতে পারে না হে পালাত গিয়া যায় কেমনে যায় আল্লাহ জানে সব বুঝে তারা তারা খোঁজ খবর করে দেখলো আর ইতিমধ্যে যদি স্বীকৃতি নিয়ে কথা হচ্ছে অন্যান্য বোর্ড সিলেট বোর্ড উত্তরবঙ্গের বোর্ড যারা ব্যাপারে নাই এরাও তো একটু না হয়েছে জানি না কেমনে কেমনে আল্লাহ ভালো জানেন এদের মধ্যে মোলাকাত হইলে বোঝা গেল যে বোর্ড শুধু ব্যাপার ন আরো কেন্দ্রীয়ের মতো আরো তিনটা বোর্ড আছে এই রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে গেল তখন প্রধানমন্ত্রী কে খালেদা তখন খালেদা বললেন শিক্ষামন্ত্রী ছিলেন ওসমান ফারুক সাহ ওসমান ফারুক সাহকে বললেন যে আপনি সব কাউমি ওলামাদেরকে কি কি বোর্ড আছে ছোট বড় মিলিয়ে কিছু বোর্ডকে রাখিয়ে আপনি একটা পরামর্শ করেন এটা কিভাবে দেওয়া যায় তখন ওসমান ফারুক সাহ ঢাকার উত্তরার এক বাসায় অফিসে অফিসের নাম মেসবা আল মিসবা ফাউন্ডেশন সে মিসবা ফাউন্ডেশনে মিটিং ডাকলেন বাবা কোয়ালাকে ডাকছেন এরা তো খুব খুশি স্বীকৃতি হয়ে যাবে শিক্ষামন্ত্রী ডাকছেন ও তাদের গোয়েন্দা যে আরো বোর্ডের নাম শুনছে ওই বোর্ডের দায়িত্বশীলকে দাওয়াত দিচ্ছেন তার মধ্যে তানজিবুল মাদারের উত্তরবঙ্গের সভাপতি হলেন আল্লামা মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই উনিও দাওয়াত পাইছেন আমি তখন হজরতের সঙ্গে আসি মুক্তি সাহুদুরের সঙ্গে আমি তো বসুন্ধরার গোলাম এমনি এমনি আমরা খবর পাচ্ছি আমার একটা বই লেখা আছে ফকির মিল্লাত মুফতি আব্দুর রহমানের মূল্যবান বাসন বইটা লিখছি আমি এখন নতুন করে ছাপছে চলতেছে সেখানে হুজুরের বয়ানে বিস্তারিত আছে এখন মিসবা ফাউন্ডেশন যখন ব্যবহার করা গেছে দেখতে সেখানে আরো তিন বোর্ডের কর্ণধার কয়েকজন আলেমকে দাওয়াত দিছে এখন ব্যবহার করা তো নারাজ হয়ে গেছে কি ব্যাপার স্বীকৃতির জন্য সব করলাম আমরা দরখাস্ত দিলাম আমরা কথা বলতেছি আমরা এরা কারা এটা নিয়ে আমাদের মুরব্বীদের মধ্যে উভয় দলে আলহামদুলিল্লাহ আমাদের স্যার তাজ মুরব্বিয়া নেকরাম আমি আবার বলতেছি এগুলো একতলাপ হক বাতের একতলাপ নয় ইস্তেহাদি ব্যাপার দৃষ্টিভঙ্গির ব্যাপার সেখানে একটু কিছু তালখি হয়েছে পরস্পর মন্ত্রীকে বলা হয়েছে আপনি তো একমাত্র ব্যাপারকে ডাকার কথা এদিকে ডাকলেন কেন মন্ত্রী বলছেন এরাও তো বোট আমরা তত্ত্ব পাইছি আমাদের গোয়েন্দা বলছে তাই এদেরকেও ডাকছি কি বলে শুনি যাক কিছু কথাবার্তা হয়েছে এই মিটিংও শেষ এবার শুরু হইল কাউমি মাদ্রাসায় স্বীকৃতি দিলে স্বীকৃতি প্রক্রিয়া কি হবে তার নীতিমালা কি হবে এটা নিয়ে একটা প্রতিবেদন তৈয়ার করার জন্য একটা কমিটির দরকার দেশের শীর্ষ আলেমদেরকে মিলিয়া সরকারি মন্ত্রণালয়ের লোকও থাকবে সেখানে সব মিলিয়ে একটা কমিটি গঠন করে একটা বৈঠক করা হোক ওই যে প্রধানমন্ত্রী রাজি হয়েছেন যে আমি দিতে রাজি আছি এটা তো মন্ত্রণালয়ের দায়িত্ব কাজগুলো এইভাবে ধারাবাহিকভাবে চলতেছে তখন তোমরা কোথায় ছিল আমি জানি না বেশি আগের ঘটনা না সরকারিভাবে টাস্কফোর্সের একটা বৈঠক হয়েছে কমিটি গঠন হয়েছে সরকারি কমিটি উনিশ বিশ জনকে লইয়া উনিশ জন ওলামায় কারাম একজন হল সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সরকারি দপ্তরে এই বিশ জনে একটা বৈঠক হয়েছে এটা হলো সোনার জিনিস আজকে স্বীকৃতির এই একতলাপ প্রত্যেকে সৃষ্টি হয়েছে ওইখানে আমার নামটা ছিল না আমার নাম প্রথমে উঠছিল পরে আবার ক্যান্সেল হয়ে গেছে সব বড়রা আছেন আমি তো ছোট আমার নাম কেন আসবে তবু দিছিল কোনো মহিব্বিনী হয় নেই কিন্তু ফকিল মিল্লা তো আসেনি যেহেতু উনি তো সর্ব উপরের তপকার একজন দেশের দুজন মুরব্বী তখন বলা যায় তবে চারজন ছিলেন তখন তখন মুরব্বী কয়জন চোখ বন্ধ করলে মুরব্বী পাওয়া যাইত আল্লাহ মাহমুদ শফি ফকির মিল মুফতি আব্দুর রহমান হরমানা ওবায়দুল হক সব খতিব বায়তুল মুকাররম হজরত শেখুল হাদিস আল্লাহ মাজুল সাহ রহমতুল্লাহ আলী আয় হায় একজন ছাড়া আজকে বাকি তিনজন রাহেমাহমুল্লাহ শুধু আহমদ সভিজাব আছেন তখন উলামায় কেরামের তাজ মুরব্বী ছিলেন এরা এদের পাশাপাশি মানা মহিউদ্দিন খান ছিলেন মুফতি আমিন হিসাব ছিলেন এই দুজনও রাহেমাহমুল্লাহ গেছে এবার শোনেন বিশ জনের বৈঠক হয়েছে সেই বৈঠকের মধ্যে তিন বোর্ডের লোক আছে এটা তো বুঝছেন মুফতি আব্দুর রহমান সাহেব তো তঞ্জিমুল মাদারেসের সভাপতি হিসাবে গেছেন বুখারি হিসাব গেছেন সিলেট থেকে গেছেন ওরাও আছেন বাকি শিষ্য ওলামায় কেরাম ঢাকার চট্টগ্রামের বড় বড়রা সেখানে বিষয় আলোচনা হয়েছে স্বীকৃতির প্রক্রিয়া শুরু হয়েছে দেশ স্বীকৃতিটা কিভাবে দেওয়া হবে কাকে দেওয়া হবে যদি আপনারা কোনো ইউনিভার্সিটির আন্ডারে যাবেন অর্থাৎ আপনার পরীক্ষা লইয়া ইউনিভার্সিটির থেকে সরকারি স্বীকৃতি সনদটা আনবেন এক সুরত সরকারি কোনো ভার্সিটির আন্ডারের থেকে আমরা ভার্সিটির থেকে আমাদের ছেলেরা সনদ আনবে না তাহলে ভার্সিটি কোথায় আপনাদের হয়তো কাউমি ইউনিভার্সিটি লাগবে আর না হলে সরকারি কোনো ভার্সিটির থেকে সনদ নেওয়া লাগবে এটা একটা বিষয় খুব খেয়াল করি শুনো সের মধ্যে কেউ কেউ যদি বলছেন সরকারি ইউনিভার্সিটি আন্ডারে লই অসুবিধা কি আমার জানা মতো জমহুর ওলামা সেই বৈঠকের তাদের মধ্যে অন্যতম আমাদের ফকির মিল্লাত মুফতি আব্দুর রহমান সাহেব তিনি বলছেন যে না কোনো বার্সিটির থেকে সনদ নেওয়া হবে না বিভাগের মুরব্বীরা বলছেন বার্সিটি থেকে সনদ নেওয়া হবে না তাইলে কি হবে এখন কি হবে এটার জবাব দুইটা একটা হলো বেফাকুল মাদারেস এটা কেন্দ্রীয় বোর্ড এই কেন্দ্রীয় বোর্ড বেফাকুল মাদারেসকে এফিলিটিং ইউনিভার্সিটি ফরস করিয়া সাব্যস্ত মান দিয়া এটাকেই সনদ দেওয়া হোক যতদিন না কাউমি ইসলামী ইউনিভার্সিটি না হবে যখন কাউমি বিশ্ববিদ্যালয় হবে তখন ওই বিশ্ববিদ্যালয়ের আন্ডারে চলে যাবে সনদ যদিন বিশ্ববিদ্যালয় হবে না ভার্সিটি হবে না ততদিন ব্যভাকুল মাদারেসকে এফিলিটিং ইউনিভার্সিটির মান দিয়ে এই বিভাগ থেকে যে সনদ যাবে এইটাই সরকারি সনদ বলি দর্তব্য হোক এক প্রস্তাব আরেক প্রস্তাব দিছেন তিন বোর্ডের লোকরা যে সমস্ত কাউমার হাত তো বেফাকুল মাদারাসের আন্ডারে নাই যে ব্যাভাককে একমাত্র স্বীকৃতি এভাবে দেওয়া হয় তো যারা বিভিন্ন কারণে ব্যাভাকভুক্ত না তারাও তো এই স্বীকৃতির সনদ পাইতে হলে ব্যাভাকের আন্ডারে বাধ্যতামূলক আসতেই হবে এরা তো আসতে পারলে এখনই আসতো বিভিন্ন কারণে আসতে পারতেছে না এরা স্বতন্ত্র বোর্ড তাদের আছে তাহলে বিভাগের নামে স্বীকৃতা হইলে কিন্তু এটার সুফল সবাই তো পাবে না শুধু বিভাগে পাবে তাই প্রস্তাব হইল বেফাক তানজিমুল মাদারেস উত্তরবঙ্গ এত্তেয়াদুল মাদারেস পটিয়া আজাদ দিনিয়া দ্বারা সিলেট চারো বোর্ডের সমন্বয় একটা উচ্চ মর্যাদার ক্ষমতাধর কমিটি গঠন করিয়া চারোবর থেকে মুরব্বী লইয়া ওই কর্তৃ ওই কমিটি এটা এটাকে বোর্ড দ্বারা হোক এটাকে এফিলেটিং ইউনিভার্সিটি দ্বারা হোক এরাই ব্যবস্থা করবেন সনদ দেওয়ার জন্য তাহলে এই সনদ সরকার এটা সবাই পাবে এই হলো দ্বিতীয় প্রস্তাব তোমরা বুঝো নাই এটা কিন্তু স্বীকৃতির ব্যাপারে মূল কথা এখানে এরা সব হচ্ছে সরকারের অফিসে বসিয়া আমাদের ওলামা একরাম বিশ জনে করতেছেন খতিবে বাইতুল মোকাররম আল্লামা ওবায়দুল হক সাহ রহমতুল্লাহ আলাই তিনি দেখতেছেন যে দোনো দিকে তো যুক্তি ঠিক আছে যুক্তি তো একটাও খারাপ না ফেলে দেওয়ার মতো না এই এটার নিরসন কি তিনি বললেন যে আমরা বেফাককে সংস্কার করব এমনভাবে বেফাক করব এই বেফাকে চার বোর্ড দাখিল হইয়া যাবে চার বোর্ডের তিন বোর্ড বাকি তিন বোর্ড তিন বোর্ডের মুরব্বীরা ভিতরে এসে যাবে বিভাগের মূল কমিটি ভিতরে তিন বোর্ডের মুরব্বীদেরকে দায় দায়িত্ব দিয়ে আমরা সব মিলায়া একটা বোর্ড বানাবো এটা বিভাগ বুঝো নাই কথা তার মানে যে সমস্ত কারণে বেফাকে যারা নাই কারণগুলো চলে গেল দায় দায়িত্ব সবার মধ্যে বন্টন হইল সবার এদারা একটা সবার বোর্ড একটা সেটার নাম বেফাক হোক তাইলে তো আর এই সমস্যাটা হবে না এটা হলো দুই নজরিয়ার দৃষ্টিভঙ্গির মাঝখানে একটা খতিব সাহেবের প্রস্তাব কিন্তু এটার মধ্যে কেউ রাজি কেউ নারাজ নারাজ কেন এটা কিভাবে সম্ভব ব্যবাক্তটা সাহিত্য শাসিত বোর্ড তার নীতিমালা আছে উসুল আছে আমরা এখানে বসে দিব বলি বিভাগকে বিলুপ্ত করলাম নতুন বিভাগ গঠন করলাম সংস্কার করলাম এটা কি বৈধ হবে এই প্রশ্ন উঠছে আবার সবাই বলে আমরাই তো বিভাগওয়ালা আমরা তো বাকি তিন বোর্ডওয়ালা সবাই তো এখানে আসি আমরা বানাইলে এটা অসুবিধা কোথায় সংবিধান এটা নীতিমালা এটা কি ওহি নাকি কোরআন নাকি এটা পরিবর্তন করা যাবে না এই একতলাফের মধ্যে খতিফ সাহ প্রস্তাব দিয়ে কিছু কথা লিখি ফেললেন বিভাগের মজলিসের সাদারত সদর বানালেন তিনজনকে বুঝেন নাই বায়তুল মোকারমের খতিফ আল্লাহ মাহমুদ শফিদ আহমদ বরকাত মুফতি আব্দুর রহমান তিনজন মিলিয়া কিরে মজলিসের সাদারত এর মধ্যে আবার প্রধান থাকবেন আল্লাহ মাহমুদ সবি সাহেব দামাল বরকাত তিনজন মিলি সদর এরপরে সেক্রেটারি কি হবে আব্দুল জব্বার বাদ ওনার জায়গাতে আজকের আলোচিত ব্যক্তি মুফতির উল আমিন সাহেব তিনি হবেন কি সেক্রেটারি নায়েবের সদরের ভিতরে বুহারি সাহেব থেকে নিয়ে সব মুরব্বীরা নায়েবের সদর এইভাবে একটা কমিটি তস্কিল দিয়েছেন খতিব সাহেব এটা ফাইনাল হয় নাই তাস্কিল মোটামুটি হয়ে গেছে কিছু একতলাফ হয়েছে চোচারা টাস্কফোর্ডের প্রথম বৈঠক শেষ বৈঠক শেষ হয়েছে এর দুই একদিনের মধ্যেই বৈঠকের পরে ওই তিন বোর্ডের থেকে আপত্তি আসছে আমরা বেভাগকে এইভাবে ভাঙ্গি চুরি সংস্কার করি বেভাগ আমাদের ঢুকিয়া আমরা এটা পারবো না আমরা বেভাগকে এইভাবে বেভাগকে মানবে বলিও মনে হয় না এটা নিয়ম পরিপন্থী আর মানলেও আমরা সবাই মিলে যে বিভাগ চালাইতে পারবো এটা মনে হয় না তা আমাদের বোর্ড আমাদের অবস্থা থাকতে দেন আমরা স্বতন্ত্রভাবে কি চাই স্বীকৃতি থেকে উপকৃত হইতে চাই এই মর্মে চিঠি আসতে থাকলো কোথেকে তিন বোর্ড থেকে সব মন্ত্রণালয়ে জমা হইতেছে আর মন্ত্রণালয় দেখতেছে কি অবস্থা এবার দ্বিতীয় মিটিং হইল ট্রান্সপোর্টের দ্বিতীয় বৈঠক আচ্ছা প্রথম বৈঠকের মধ্যে একটা মজার কাহিনী সেই বৈঠকে যাত্রাবাড়ির শেখ মাহমুদ হাসান সাহেবকে দাওয়াত দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে এখন সমস্ত ওলামারা কেউ বিভাগের সঙ্গে কেউ তিন বোর্ডের সদস্য যাত্রাবাড়ির মামলান সাহেব তিন বোর্ডেও নাই বিভাগেও মধ্যে নাই এখন উনি কিভাবে দাওয়াত পাইলেন উনি সেখানে বক্তব্যের মধ্যে বলছে সবাই বিভাগের থেকে আসছে কেউ তানজিমের থেকে আসছে কেউ এদারাত থেকে আসছে কেউ এত্তেহাত থেকে আসছে কিন্তু মনে রাখবেন এই চারটা বোর্ড ছাড়া বাংলাদেশে আরো দশ হাজার মাদ্রাসা এই চার বোর্ডের বাহিরই আছে তারা সবাই মিলি দশ হাজারের প্রতিনিধিত্ব করতেছে যারা এই চার বোর্ডের বাইরে আছে ওদের প্রতিনিধি আমি একা করতেছি যা এটা একটা রসিকতার কথা কথা বোধ হচ্ছে এবার দ্বিতীয় মিটিং শুরু দ্বিতীয় মিটিং এর ভিতরে এখানে যাওয়ার পরে তো গত মিটিং এর ফয়সলা শুনাইতে হবে না সিদ্ধান্ত বলি পাঠ করি তারপর সামনে আগাইতে হইব এখানে লেখা দেখে কি সরকারের সচিব যিনি পরিচালক তিনি লিখছেন যে গত বৈঠকে স্বীকৃতি কিভাবে দেওয়া হবে এ নিয়ে বিতর্ক হয়েছে আমাদের কাছে বিভিন্ন বোর্ড থেকে চিঠি আসছে সব মিলিয়া যেহেতু বিষয়টা মীমাংসা হয় নাই তাই গত মিটিংয়ের কোনো সিদ্ধান্ত দেখাতে পাচ্ছি না বরং ওই মিটিংকে মুলতবি মিটিং ধরিয়া আজকের এই দ্বিতীয় মিটিংকে প্রথম এর সম্পর্ক ধরা হচ্ছে বুঝো নাই কথা আইন বুঝো এটা আইনের কথা এবার তো সবাই হতভম্ব কেন সিদ্ধান্ত তো হয়ে গেছে বিভাগ নতুন বানাবো সংস্কার বিভাগ এর আমি স্বীকৃতি আসবে আমরা কিছু লোক একতলাপ করলো বাকি সব তো একটা ভাগ আছে গণতন্ত্র দেশ গণতন্ত্র অনুযায়ী ভোট নিলে তো আমরা বেশি সিদ্ধান্ত ধরা হইল না কেন এই নিয়ে তর্ক বিতর্ক হয়েছে সেখানে ফকরিল মিলাদ মুফতি আব্দুর রহমান সাহেব একটা বয়ান দিয়েছেন সেটা ওনার মূল্যবান বক্তব্যের মধ্যে আছে তোমরা পড়ে নিও সুন্দর বয়ান দিছেন কথা ওইগুলাই যে এটা তো সংস্কার কেমনে করবেন বেফাকের নীতিমালা ছাড়া আমার তো মনে এটা কেউ মানিয়ে নিবে না শেষ পর্যন্ত এই সংস্কার টিকবে না চ্যালেঞ্জ করলে এটা ব্যবহারের প্রতি অন্যায় তাহলে এটা কিভাবে হবে এটা না হইলে আগের বিভাগ আগের অবস্থানে থাকলে তখন শুধু বিভাগকে স্বীকৃতি দিলে তো বাকি তিন মূর্ত পাইল না সরকার যদি চায় দেশের সব পক্ষকে স্বীকৃতি দিতে তাইলে তো একাধিক ভোটকে দিলে ক্ষতি কোথায় আর সব বোর্ডের সমন্বয় প্রয়োজনে মাদারেসের পরস্পর সম্পর্ক উন্নয়ন করার জন্যে একটা ক্ষমতাধর কমিটি গঠন করলে হয়ে যায় এই কথাগুলো মুফতি সাহেব বয়ান করছেন আরো কারা কারা আছে কেউ পক্ষে কেউ বিপক্ষে বাহারা সেখানে কথাবার্তা হয়েছে কিন্তু আর কিছু ফয়সালা হইল না অমীমাংসিতভাবে ট্রান্সপোর্টের দুইটা মিটিং শেষ বুঝা নেই এবার হঠাৎ করে সরকার বিদায় হবে হবে ভাব ডিসেম্বরের কয় তারিখে দুই সাল বিএনপির মেয়াদ শেষ হঠাৎ করে শুনতে পাইলাম যে সরকার অর্থাৎ রাষ্ট্রপতি রাষ্ট্রপতির দপ্তর থেকে প্রজ্ঞাপন জারি হয়েছে কাজ মাথাকে সনদ দেওয়া হয়েছে স্বীকৃতি দেওয়া হয়েছে এই নিয়ে এখন কেমনে দেওয়া হইল সেই কথা আর নাই প্রধানমন্ত্রী খালাজিয়া তার ওই প্রধানমন্ত্রীর দপ্তর অফিসের মধ্যে ওলামায় কেমন ডাকলো আমরা সবাই গেলাম ফকির মিল্লাত দামাদ বরকাত রহমতুল্লাহ উলিয়ে গেলেন বিরাট দল দেড়শো দুইশো চারশো মানুষ হবে আমার মনে হয় খালাদি আসলেন কিছু সৌজন্যমূলক কথাবার্তা বললেন গোলমোল করিয়া বস আমরা পাই পাই করি চলি এসি সব আল্লাহ জানে কি দিছে আমি কিছু বুঝিনি কোন কাগজ তো নাই এরপরে আরো লম্বা কাহিনী আছে এটা বলতে যাই না এটা আমার নামে একটা বদনামও আছে যে হাওয়া ভবনের পাশে বনানী মাঠের একটা ওলামা সমাবেশ আমাকে হঠাৎ করে মূর্তি সদুর ডাকি বলেন একটা ওলামা সমাবেশ করতে হবে হাটাদারি হুজুরও তৈয়ার আমিও তৈয়ার আমরা সব মিলিজুলি এটা করব সব ওলামা একরামকে ডাক দাও দাওয়াত তামা সাফো আর সবার কাজ হইল বিএনপির আমল শেষ বিএনপিওয়ালা সরকার ইসলাম ওলামার জন্য কি করলো ভালো কি করলো খারাপ ওপেন সেখানে আলোচনা হবে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নাই সরকার তার সমালোচনা শুনতে প্রস্তুত আমি দেখলাম যে মহিউদ্দিন খান আছে আল্লাহ মাহমদ শহীদ সাহেব আছেন মুফতি সাহেব আছেন এই দুজন থাকলে তো আর মাসলা সমস্যা নাই তখন তো পুরা দেশ এই দুজনের ছায়া ছায়াতলে আমার কাজ কি একটা লোক দেখা দিল এর সঙ্গে মিলিয়া যাবতীয় এন্তেজাম যা আছে সব করো এবার শুরু হইল আমার দাওয়াতি প্রোগ্রাম সারা দেশব্যাপী দাওয়াত দিলাম হ্যান্ডবিল চাবি আনলো হ্যান্ডবিলের ভিতরে কর্তৃপক্ষ নিবেদন কাজ দাওয়াত এখানে মুক্তি চৌধুরী দস্তখত করল না আল্লাহ আম শফিকে দস্তখত করল না এটা খালি তখন বুঝলাম যে কিছু সমস্যা হয়েছে হয়তো মুরব্বীদেরকে তারা রাজি করতে পারে নাই আমার সবি সাহেব দামাত বরকাত তুম দস্তত না করলে তো ফকিল মিল্লাত মুফতি সাহেব দস্তত করবেন না এটা আমি জানি দস্তখত ছাড়া কর্তৃপক্ষ ছাড়া বিশাল এক সম্মেলন হয়ে গেল আর আমি বদনসিবকে এই সম্মেলনের মূল কর্ণধার বানাইল আমি এ পরিচালক আমি এ সবকিছু বিএনপি অফিসের হাওয়া ভবনের পাশে বানানি মাঠে সবাই ওপেন বক্তৃতা দিচ্ছি সব বক্তারা দিচ্ছে মহিউদ্দিন খান সাহেব আসছে ওনাকে বসাইছি যাকে একজন মুরব্বীলও পাইছি এটি ফোন করতেছে হুজুর কখন যাবেন হুজুর কখন যাবেন ফোন করলে পরে বুঝতেছি হুজুর তো যাবেন না ফকিল মিল্লা সেখানে যান নাই অসুস্থ দরজা বন্ধ করে ঘুমাই গেছেন হুজুর একজন লোক ছিল হাটারি লোকের তার লোক বললেন মতন সাহেব ফোন করেন হুজুরে কি অবস্থা কতটুকু আইছে হে ফোন করছে কথা আমি তো এখানে নাই এখন মতন সাহেব হুজুরে নাই ফকিল মিল্লা তো নাই সবার পক্ষ থেকে এই নাখান্দা আছি ফিটা ফুললেও আমার ফিটা যাবে সব মিটিং চলতেছে আমি তো স্টেজে আমাদের দাওয়াত একরাম সব চলিয়েছি যা হোক এক এক বক্তৃতা দিতেছে মদুদির বিরুদ্ধে আমাদের ওলামা একরাম জমাত তো চার দলের এক দল সব সরকার কেন জামাতকে এত মূল্যায়ন করে ওলামায় দেবন্দীকে কেন মূল্যায়ন করে না সরকারের সমালোচনা এক বক্তা উঠিয়া কইল যে জামাতে ইসলামী তো ইসলামকে জবাই করে দিছে সে বেচারা গ্রামের লোক সে বাসাটা সুন্দর জানে না আর আমাদেরকে বলাই আছে যে কোনো কথা ওপেন বলতে পারবেন স্বাধীনতা আছে বাস এর বক্তৃতার সঙ্গে সঙ্গে জামাতের লোকজনরা এমন এক হামলা করলো স্টেজ আমার উপরে সবার উপরে সামাল দেওয়া সম্ভব ছিল না অথচ আগে কথা ছিল কোন জামাত সেখানে যাইতে পারবে না শুধু বলে আমার দেবন্দের সমাবেশ এটা এখন মুরব্বীরা নাই জামাতের লড্ডু হয়ে গেছে আমি কি করতে পারি আমার কথা কে শুনবে মারামারি করবো নাকি যেখানে আমি মাইকে দাঁড়ায়া বললাম এটা তো আমাদের কর্তৃপক্ষের বক্তব্য না একজন আলেমের ব্যক্তিগত মত আমরা ক্ষিপ্ত হইলে সম্মেলনে আসতেন কেন বা আমরা কেন সম্বরণ করতেছি এখানে তো সরকারের দালালি করার জন্য আমরা সম্মেলন করতেছি না আমরা সমালোচনা করার জন্য সম্মেলন করতেছি এটা বলা আছে কি শুনে হই সই মানে ওর অস্তিত্ব শেষ করে ফেলবে লাভ দে একটা স্টেজের উপরে উঠতে পারে না আবার বলে যায় এই অবস্থা চলতেছে কিছুতে তো আমি কন্ট্রোল করতে পারি না আমার গলা শেষ চিল্লাতে চিল্লাতে ঠিক সেই মুহূর্তে তার এক জিয়াসাব সে স্টেজের উপরে হঠাৎ করে আমি জানি না হয়তো মাইক থেকে আওয়াজ শুনছি এদের অফিসবেলার কাছে আমি আজ পর্যন্ত হাওয়া বহন কারে আমি চিনি না কিন্তু শুনছি ওইখানে কাছাকাছি কোথায় আছে তারেক দিয়ে আসার পরে এখন পরিস্থিতি ঠান্ডা হয়ে গেছে উনি আসি স্টেজে বসলেন বক্তৃতা এবার চলের বাকি কাজ চলের খুব সংক্ষেপে মহিদ্দিন খানকে দিছি আরো কারা কারা ছিল মুরব্বী টাইপের কয়েকজনকে দিয়া বলে আর বক্তৃতার দরকার নেই কোন রকম চলো এটা বড় ফিতনা আমরা ফিতনায় ভরে গেছি বুঝতে পারি নাই আর আমি তো আমলা হুকুমের গোলাম আমি কাজ করতেছি আমি তো এটা গঠকটা না আমি জানি না কিছু মুরব্বী হুকুম করছে তাই কাজ করতেছি এটা নিয়ে আমার বিরুদ্ধে অনেক অপপ্রচার আছে সেই সম্মেলন থেকে আর দাবি অনুযায়ী একটা বক্তব্য আমার পক্ষ আমাদের পক্ষ থেকে গেছে সেই বক্তব্য আমি পড়ি শুনেছি সেই বক্তব্যের মধ্যে পরিষ্কার লেখা আছে যদি বিএনপি সরকার এই বাংলাদেশে কিছু করতে চায় তাহলে জমাতকে ছেড়ে আসতে হবে কামি ওলামা ইকরামকে সঙ্গে রাখলে কমাস কম এদেরকে সম্মানার মূল্যায়ন করলে তো বিএনপির মধ্যে কিছু ভালো জিনিস ঢুকবে জামাতের যতদিন মূল্যায়ন হবে ওলামা একরামের মূল্যায়ন হবে না ততদিন পর্যন্ত বিএনপির কোনো কামিয়াবি নেই আমরা দাবি জানাচ্ছি এটা করার জন্য কত বড় দাবি কাকে বাদ দেওয়ার জন্য আজকে আওয়ামী লীগের মন্ত্রী পরিষদ এমপিরা বলে বিএনপির কল্যাণ হলো আওয়ামী লীগ থেকে জামাত থেকে তবা করি আসা এই কথা আজকে না আওয়ামী লীগের মন্ত্রী বলতেছে তারা ক্ষমতায় আসিয়া এরা ক্ষমতা আসবার আগে যখন বিএনপি আর জামাত ক্ষমতায় ছিল তখন এই সম্মেলনে আমি বলছি দাবি জানাইছি এরপরে কেউ কেউ বলে এটা আমরা জামাতের দালালি করছি আমাদের হাতে এখনো আছে এই স্বীকৃতি কেমনে হবে নীতিগত সিদ্ধান্ত নিছেন নীতিগত সিদ্ধান্ত মানে এটা স্বীকৃতি আসলে তার কোনো পদ্ধতি নাই নীতিমালা নাই আইন নাই কিছুই নাই এমনি একটা আমাকে খুশি করার জন্যে সরকার থেকে দায়িত্ব থেকে বিদায় হয়ে যাচ্ছে বিএনপি এই জন্য খুশি করে দিল ওলামায় কারাম একটা দিয়া বাকি রাষ্ট্রীয় পর্যায়ের প্রজ্ঞাপন একদম বেমানান না তোমাদেরকে বলি এখনো বর্তমান বাংলাদেশে যদিও এই কাজ আগাই নেই কিচ্ছু হয় নেই শুধু এই প্রজ্ঞাপনের ভিত্তিতে দারুল এসান ইউনিভার্সিটি আছে না সরকার বেসরকারি ইউনিভার্সিটি তারপরে একটা এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এই দুই ভার্সিটির মধ্যে আমাদের দাওরা হাদিসের সনদকে ওই প্রজ্ঞাপন অনুযায়ী তাদেরকে শিক্ষা মন্ত্রণালয়ের থেকে যে ইউনিভার্সিটি মঞ্জুরি কমিশন তারা অনুরোধ করছে তারা একটা লেটার দিছে যে আপনারা ইচ্ছা করলে কাউমিয়াশাদ দাওরাজি সনদ অনুযায়ী তাদেরকে ভর্তি করতে পারবেন তাদেরকে মান দিয়ে পারবেন করবেন না এই অনুযায়ী এই দুই ইউনিভার্সিটিতে কিছু কিছু ছেলে এই সনদ নিয়ে কি যাইতে পেরেছে এটি হলো আংশিক ওই প্রজ্ঞাপনের একটা সামান্য নতিজা রেজাল্ট আর কোথাও গ্রহণযোগ্য নেই নীতিগত সিদ্ধান্ত সরকারের সরকার এটা চলে গেছে এবার আওয়ামী লীগ সরকার আসছে তাহলে আমি একটা পর্ব শেষ করলাম কোনটা বিএনপির আমলের স্বীকৃতির কাহিনী